মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ নাহমদুহু আনস্তাইনুহু মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাই ইউদলিল ফালা হাদিয়ালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ أعوذ بالله من الشيطان الرجيم ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম ধারাবাহিকভাবে অবিচ্ছেদ্য সাক্ষী এমন এক সাক্ষী যা মানুষ থেকে পৃথক হবে না বিচারের মাঠে মানুষের সাথেই থাকবে এবং তার বিরুদ্ধে কথা বলবে আর তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আরও কিছু ব্যবস্থাপনা মাটি কর্ম সব এসে চোখের সামনে দাঁড়িয়ে যাবে এগুলি হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী আরও একটি গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য সাক্ষী হচ্ছে মানুষ পৃথিবীতে যেসব জিনিস আত্মসাত করছে মানুষের ক্ষতি করছে হক নষ্ট হিসাবে এটাও বিচারের মাঠে তার কাঁধে চড়ে আসবে এটা তার জন্য একটা অবিচ্ছেদ্য সাক্ষী সে বিপদে পড়েছে তার জন্য এখন জাহান্নাম সে নিজেই তার প্রমাণ অতএব আমরা বিষয়টি পেশ করার পূর্বে আমার দিনই মুসলিম ভাই বোনকে বলতে চাই আপনারা এ বিষয়ে সতর্ক হয়ে যান দায়িত্ব পালন করতে গিয়ে কোনো জিনিস আত্মসাত করিয়েন না যদি কোনো জিনিস আত্মসাত করেন তাহলে এই জিনিসগুলি বিচারের মাঠে কাঁধের উপরে থাকবে আর এটাই হবে আপনার জন্য অবিচ্ছেদ্য সাক্ষী যা বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট যা জাহান নামের জন্য যথেষ্ট আর কোনো হিসাব নিকাশ লাগবে না আবু হরাইরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন জাকারা রাসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম আল গলুলা একদা তিনি আমাদের সামনে আত্মসাত সম্পর্কে আলোচনা করলেন আত্মসাতের বিষয়টি নিয়ে তিনি পর্যালোচনা করলেন আজদামাহু তিনি খুব কঠিনভাবে আলোচনা করলেন ও আজদামা আমরাহু আত্মসাতের বিষয়টি তিনি খুব বড় করে দেখলেন যা খুব জটিল যা খুব কঠিন যা খুব বিপজ্জনক যা খুব অপমানজনক যার থেকে বাঁচার কোনো পথ নেই তিনি আমাদের সামনে দাঁড়িয়ে এই বিষয়ে বক্তব্য দিলেন এবং কঠিনভাবে বললেন তিনি বললেন লাউল ফিয়ান্না আহাদাকুম অচিরে আমি বিচারের মাঠে তোমাদের কাউকে পাবো সে উপস্থিত হবে কেয়ামা মাঠে সে উপস্থিত হবে ওয়া আলা বাইরুন লাহরোগা তার কাঁধের উপরে থাকবে ওঁট সেই উঁট তার কাঁধে থাকাকালীন চিৎকার করতে থাকবে বিচারের মাঠে আমি তোমাদের কাউকে পাব সে বিচারের মাঠে উপস্থিত হবে তার কাঁধে উঁট থাকবে উঁট যে শব্দ করে চিৎকার করে এই শব্দ করে ও চিৎকার করতে থাকবে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন লাউল ফিয়ান্না কেয়ামা অবশ্য আমি তোমাদের কাউকে এমন পাব যে বেচার মাঠে উপস্থিত হবে ওয়ালা রাকাবাতেহি ফারাসুন লাহ হামহামা তার কাঁধের উপরে থাকবে ঘোড়া ঘোড়ার যে চিৎকার থাকে সেই চিৎকার করতে থাকবে ঘোড়া তার কাঁধে থাকাকালীন কাঁধে থেকে ঘোড়া চিৎকার করতে থাকবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন ওই সময়ও বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগিসনি আপনি আমার সাহায্য করুন আমি বিপদগ্রস্ত আপনি আমাকে রক্ষা করুন ফাকুল তখন আমি বলবো লাম লেকোলাকা আজ আমি তোমার কিছু করার মতো ক্ষমতা রাখি না আমার কোনো শক্তি নেই আমার কোনো ক্ষমতা নেই আমি তোমার কোনো উপকার করতে পারবো না কাদ আবলাগতকা আমি বিষয়টি তোমাকে পূর্বে বলে দিয়েছি তোমার এই পরিস্থিতি হতে পারে এবং বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না এই কথা আমি তোমাকে স্পষ্ট বলে দিয়েছি অতএব আমার কোনো উপকার করার মতো ক্ষমতা এখানে নেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউল ফিয়ান আহাদাকুম আমি তোমাদের অবশ্যই কাউকে এমন পাবো এজই অমল কেয়ামা সে বিচারের মাঠে উপস্থিত হবে ওয়ালা সাতন তার কাঁধের উপরে থাকবে ছাগল অলাহ আর ছাগলের যে চিৎকার হয় সেই চিৎকার করতে থাকবে ছাগল ফায়াকুল সে বলবে ইয়া রসুল আল্লাহ এ আল্লাহ রসুল আগেসনি আপনি আমার সাহায্য করুন আপনি আমাকে রক্ষা করুন আপনি আমাকে বাঁচান ফাকুলো লাকা আমি তখন তোমাকে বলবো লাম লেকো লাকা লিয়াউমা আজ আমি এখানে তোমার কোনো উপকার করতে পারবো না আমি উপকার করতে কোনো সক্ষম নই কাদ আবলাগতকা বিষয়টি আমি তোমাকে স্পষ্ট পূর্বে বলেছি যে বিচার মাঠে আমার কিছু করার মতো ক্ষমতা থাকবে না আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন অন্য বর্ণনায় এসেছে আবু হরারাজি তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফাতেমাকে বলেছিলেন ফাতেমা আজ তুমি আমার কাছে কিছু চাইতে পারো আমি বিচারের মাঠে তোমার কোনো উপকারে আসব না বিচারের মাঠে আমি কারো কোনো উপকার করতে পারবো না যদিচ তিনি সুপারিশের অনুমতি পাবেন বহু পাপিকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন কিন্তু বিচারের মাঠের বাস্তবতা এত কঠিন যেখানে রাসুল সাল্লাহ আলি সাল্লাম সহজে কারো উপকার করতে পারবেন না বিশেষভাবে যারা আত্মসাতকারী তাদের উপকার করার মতো কোনো পথঘাট রাসুল সাল্লাহ সাল্লামের হাতে থাকবে না তাই তিনি বলেন লাউল ফিয়ান্না আমি তোমাদের কাউকে অচিরে এমন পাবো এজু কেয়ামা বিচারের মাঠে সে উপস্থিত হবে নফসুল্লাহা সায়হা তার কাঁধের ওপরে মানুষ চড়ে থাকবে যত মানুষকে সে অন্যায়ভাবে হত্যা করেছে সমস্ত মানুষ তার কাঁধের ওপরে থাকবে যত মানুষের প্রতি ও নির্যাতন করেছে সমস্ত মানুষ তার কাঁধের ওপরে থাকবে সম্মানিত দর্শক মণ্ডলী বিষয়টি কত জটিল আমরা কি দিয়ে বুঝাই বিষয়টি কত বিপজ্জনক আমরা কি দিয়ে জাতিকে বুঝাই আজ মানুষ নির্দ্বিধায় মানুষকে পিপিলিকার মতো হত্যা করছে আজ মানুষ নির্দ্বিধায় মানুষের উপর নির্যাতন চালাচ্ছে সে একটুকু ভাবে না এই নির্যাতনের প্রতিফল কত বড় কঠিন এই নির্যাতনের ফলাফল কত জটিল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের কেউ বিচার মাঠে উপস্থিত হবে তার কাঁধে মানুষ চড়ে থাকবে মানুষ চিৎকার করতে থাকবে ভয়গুলো সে বলবে রব্বি আগেসনি সে বলবে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগেসনি আমাকে সাহায্য করুন আমাকে বাঁচান আমি বড় বিপদগ্রস্ত তখন আমি বলবো লাম লেকোলাকা আজ আমি তোমাকে রক্ষা করার মতো ক্ষমতা রাখি না তোমাকে বাঁচানোর মতো আমার কাছে কোনো সুযোগ নেই কাদ তোকা আমি বিষয়টি পূর্বে বলে দিয়েছি বিচারের মাঠের বিপদের কথা অতএব আমার কাছে আজ সাহায্য চেয়ে কোনো লাভ হবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউল ফিয়ান্না আহাদাকুম আমি তোমাদেরকে বিচারের মাঠে এমনও কাউকে পাবো এই যে ইয়মাল কেয়ামা সে উপস্থিত হবে ওয়ালা রাসেহি রেকাউন তার খেতে থাকবে কাপড়ের বোঝা বস্তু বস্তা বা এরকম কিছু তার থেকে যেটা ঝুলতে থাকবে সেই কাপড়ের বোঝা তার কাঁধে থাকবে মাথায় থাকবে সে দলতে থাকবে ঝুলতে থাকবে সে বলবে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আগেসনি তুমি আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো তখন আমি বলবো আমলে আমলেকোলা কাকা আবলাগ তোকা আমি আজ তোমার কোনো উপকার করতে পারবো না আমার পক্ষে কোনো প্রকার উপকার করা সম্ভব নয় কাদা আবলাগ তোকা আমি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 বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. Look, দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ পেশ করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বিচারের মাঠে যারা উপস্থিত হবে আত্মসাত করে মানুষের অর্থ সম্পদ ধ্বংস করে লুটে নিয়ে তাদের কাঁধের ওপরে থাকবে তার আত্মসাত করা বস্তুটি সেই বস্তুটির চিৎকার হবে যদি সে প্রাণীপূর্ণ বস্তু হয় আর যদি প্রাণপূর্ণ বস্তু না হয় তাহলে সে বস্তুর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না তার কাঁধের উপরে চড়ে থাকবে সেই বস্তু এই নিয়ে সে রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে বাঁচতে চাইবে কিন্তু আল্লাহ রাসুল বলবেন আমার পক্ষে এটা সম্ভব নয় আমি বিচারের মাঠে এইরকম আত্মসাতকারীর কোনো উপকার করতে পারবো না সম্মানিত দর্শক মণ্ডলী আজ মানুষ ভাবে না যারা দায়িত্ব পালন করছে তারা নির্দ্বিধায় পয়সা লুটে খাচ্ছে মেরে খাচ্ছে যারা যেখানে দায়িত্ব পালন করছে কোনো মাস্টার হোক কোনো আলেম হোক কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হোক আজকে মানুষের অর্থ সম্পদকে অন্যায় ভোগ করতে তারা একটুকু দ্বিধা করে না অথচ বিচারের মাঠে তা থাকবে কাঁধের উপরে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেন যে বিচারের মাঠ একদিন সমান হল পঞ্চাশ হাজার বছর যদি কারো কাঁধের উপরে বস্তা তুলে দিয়ে তাকে একদিন চলতে বলা হয় তাহলে সময় হলো পঞ্চাশ হাজার বছর আর যদি কাঁধে বস্তু তুলে দিয়ে তাকে তিন দিন চলতে বলা হয় তাহলে তার সময় হলো দেড় লক্ষ বছর এরপরে ফলাফল হবে জাহান্নাম সম্মানিত দিনী ভাই বোন এটা আপনার জন্য একটা অবিচ্ছেদ্য সাক্ষী আপনার বিচারের মাঠে কিছু করার থাকবে না আপনি নিজে তার নামাতে পারবেন না আপনি নিজে তা কিছু করতেও পারবেন না আপনি কারো কাছে সাহায্য চাইলে সাহায্য পাবেন এটাও হবে না কেন না জালেমের সাক্ষী আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে দিবেন না জালেমের অনুকূলে আল্লাহ তালা কথা বলবেন না আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা বিচার সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত লা তুকাল্লেমা সেবাওয়াল ইনসা হিংস্র প্রাণী মানুষের সাথে কথা না বলছে ততক্ষণ পর্যন্ত কেয়ামাত হবে না তিনি বলেন হাত্তা তুকাল্লেমার রাজুলা আজবত সৌতেহি ও সেরাকোনা আলিহি যতক্ষণ পর্যন্ত মানুষের হাতের লাঠি তার সাথে কথা না বলবে মানুষের পায়ের জুতার ফিতা তার সাথে কথা না বলবে ততক্ষণ পর্যন্ত কেয়ামাত হবে না আবু সায়দ খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন বেরা জহু মা মিম্বা দেহি তার উরু তার রান তার অঙ্গ প্রত্যঙ্গ তার স্ত্রী তার অজান্তে কি করেছে সেটাও বিস্তারিত বলে দিবে সম্মানিত দিনী ভাই বোন আমরা অবিচ্ছেদ্য সাক্ষীর বিষয়টি পেশ করতে গিয়ে আর একটি গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছি তা হচ্ছে দুনিয়াতে একটা অবিচ্ছেদ্য সাক্ষীর ব্যাপার রয়ে গেছে যেটা আমরা ভাবতে পারছি না আমরা হয়তো বা মনে করছি যে এটা এখনো ঘটেনি এই জন্য আমরা নিশ্চিত আছি না মনে করতে হবে এটা ঘটেই গেছে হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে দুনিয়াতেই মানুষের হাতের চাবু মানুষের পায়ের জুতার ফিতে মানুষের সাথে কথা বলবে এটা আপনি কি মনে করছেন সম্মানিত তিনি ভাই বোন আপনি কি ভেবেছেন এখন এমন এক যুগ চলে এসেছে যে আপনি কারোর সাথে কথা বলছেন কি কথা বলছেন তাও ধরে রেখেছে কিছুক্ষণ পরে প্রয়োজন হলে তা আপনার বিরুদ্ধে পেশ করা হবে এ কথায় আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন আপনি কোথায় কোন কর্ম করছেন তা ধরে রাখার এখন ব্যবস্থা হয়ে গেছে আপনি একটা দুর্ঘটনা ঘটাচ্ছেন এক জায়গায় কেউ নেই কিন্তু সেখানে এমন মেশিন রেডি করা আছে যে আপনার কর্মসহ আপনার অবস্থা সহ সব কিছু ধরে রাখবে সময় হলেই তা আপনার সামনে পেশ করা হবে যা আপনার অস্বীকার করার কোনো পথ থাকবে না কেন আপনাকে কর্মসহ হুবহু দেখা যাবে সেটা এখন আপনি কোনো জায়গায় কোনো কথা বলছেন কোনো নারীর সাথে আপনি মোবাইলে কথা বলেছেন সে কণ্ঠকেও ধরে রেখেছে সে ছবিকেও ধরে রেখেছে কিছুক্ষণ পরেই প্রয়োজন হলে কণ্ঠসহ ছবিসহ আপনার সামনে পেশ করা হবে দুনিয়াতেই অবিচ্ছেদ্য সাক্ষী প্রস্তুত মুসলিম ভাই বোন কেন বুঝতে চাচ্ছেন না বুঝা উচিত মানুষের তৈরি যন্ত্রপাতি যদি দুনিয়াতে অবিচ্ছেদ্য সাক্ষী হতে পারে তাহলে বিচারের মাঠে আরো কত কঠিন হবে তার বলার অবকাশ রাখে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বলে গেছেন যে হিংস্র প্রাণী মানুষের সাথে কথা বলবে মানুষের হাতের লাঠি মানুষের সাথে কথা বলবে মানুষের পায়ের জুতার ফিতে মানুষের সাথে কথা বলবে এতে আপনি কি বুঝলেন মানুষের উরু রান তার স্ত্রী তার অগচরে কি কি কাজ করেছে কি বলেছে সব বিস্তারিত বলে দিবে তাহলে বিষয়টি কত জটিল বিষয়টি কত কঠিন যে ব্যবস্থাপনা আছে যে মেশিন দেওয়া আছে এটা ধরবে তার কর্মকে ধরবে তার কথাকে ধরবে নিশ্চিত এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন কেননা মানুষের তৈরি যন্ত্রপাতি যদি এত উন্নত মানের হয় এত জোরালো ব্যবস্থাপনার হয় তাহলে আল্লাহর ব্যবস্থাপনা আরো কত কঠিন তাই তো রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন বিচারের মাঠে প্রথম যেটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে তা হবে মানুষের উরু এবং মানুষের কাঁধ মানুষের এই শরীরের যে কাঁধ আছে এই কাঁধ বিচারের মাঠে টপ টপ টপ টপ করে কথা বলবে এই উরু এই রান এই বিষয়টি খুব জটিল উরুর বিষয়টি খুবই জটিল উরু দুনিয়াতে স্ত্রীর বিরুদ্ধে কথা বলবে এ কথা আল্লাহ রসুল বলছে আবার আল্লাহ রসুল বলছেন মানুষের এই উরু রান বিচারের মাঠে তার বিরুদ্ধে কথা বলবে এই কথা তিনি বলছেন উরু বলতে লজ্জা স্থান যেটা মানুষকে বিপদের দিকে নিয়ে যায় যে ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাইয়াজমান লি মা বাইনা লেহিয়ে হে অমাবায়না রিজ লাইহে আজমাল্লাহুল জান্না কেউ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে তার দুই পায়ের মাঝে যা আছে তার লজ্জা স্থান সেটাই উরু সেটাই তার জাহান নামের কারণ তাই রাসুল সাল্লাম বলেছেন যে কেউ যদি ছয়টা জিনিসের জিম্মেদারি নিতে পারে তাহলে আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম তার একটি হচ্ছে অহফজু তোমরা তোমাদের স্থানকে কন্ট্রোলে রাখো হেফাজতে রাখো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব তার জিম্মেদারি নিচ্ছি সম্মানীয় দিনী ভাই বোন আমরা আজকে বুঝাতে অক্ষম যে উরু আপনার কত বড় শত্রু তবে আপনি বিশ্বাস রাখুন আপনার উরু আপনার স্ত্রীর সব মন্দ কর্মের কথা বলে দিবে সে পৃথিবীর যেখানেই করুক না কেন সাথে সাথে আপনার হাতের লাঠি বা আপনার হাতের একটা ব্যবস্থাপনা বলে দিবে আপনার কোথায় কি ঘটেছে কোন কর্ম কোথায় হয়েছে সম্মানিত দিনী ভাই বোন পরকালের অবিচ্ছেদ্য সাক্ষী হতে তো সাবধান থাকতে হবে হবেই ইহকালের অবিচ্ছেদ্য সাক্ষী হতে সাবধান থাকুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন সুবহানাকা আল্লাহ আবহামদেকা আশহাদ আল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তালা সাত করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাবুল আলম জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম নারীকে মর্যাদা দেয়নি Mujafar bin Mohsin Abdur Razzak bin Yusuf doctor Hafez A B M Hizbullah Ahmadullah bin Mohammad Delwar Hossain Jahangir Alam পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা অস্তিত্বের জন্য প্রয়োজন তোমাদের মাঝে এবং জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা মানবতার সমাধান